আবু নুমান বশির রাজিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ বলতে শুনেছি যে হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট আর এ দুয়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয় যা অনেকেই জানে না যে ব্যক্তি এই সন্দেহজনক বিষয়সমূহ হতে বেঁচে থাকবে সে তার দিন ও মর্যাদা রক্ষা করতে পারবে আর যে সন্দেহজনক বিষয়সমূহে লিপ্ত হয়ে পড়ে তার উদাহরণ সে রাখালের নেয় যে তার পশু বাচ্চা সংরক্ষিত চরণভূমির আশেপাশে চড়ায় অচিরেই সেগুলো সেখানে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে জেনে রাখো যে প্রত্যেক বাচ্চারই একটি সংরক্ষিত এলাকা রয়েছে আরও জেনে রাখো যে আল্লাহর জমিনে তার সংরক্ষিত এলাকা হল তার নিষিদ্ধ কাজসমূহ জেনে রাখো শরীরের মধ্যে একটি গোশতের টুকরা আছে তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীরটাই তখন ঠিক হয়ে যায় আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীরটাই তখন খারাপ হয়ে যায় জেনে রাখো সে গোষ্ঠের টুকরাটি হল অন্তর